আয়শাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম যখন আমাকে বিবাহ করেন তখন আমার বয়স ছিল ছয় বছর তারপর আমরা মদিনায় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম এতে আমার চুল পড়ে গেল পরে যখন আমার মাথার সামনের চুল জমে উঠল সে সময় আমি একদিন আমার বান্ধবীদের সাথে দোলনায় খেলা করছিলাম তখন আমার মাতা উম্মে রুমান আমাকে উচ্চৈস্বরে ডাকলেন আমি তার কাছে এলাম আমি বুঝতে পারিনি তার উদ্দেশ্য কী তিনি আমার হাত ধরে ঘরের দরজায় এসে আমাকে দাঁড় করালেন আর আমি হাঁফাচ্ছিলাম শেষে আমার শ্বাস প্রশ্বাস কিছুটা প্রশমিত হলো এরপর তিনি কিছু পানি নিলেন এবং তা দিয়ে আমার মুখমণ্ডল ও মাথা মাসাজ করে দিলেন তারপর আমাকে ঘরের ভিতর প্রবেশ করালেন সেখানে কয়েকজন আনসারি মহিলা ছিলেন তারা বললেন কল্যাণময় বরকতময় এবং সৌভাগ্যমণ্ডিত হোক আমাকে তাদের কাছে দিয়ে দিলেন তারা আমার অবস্থান ঠিক করে দিলেন তখন ছিল প্রহরের পূর্ব মুহূর্ত হঠাৎ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখে আমি হকচকিয়ে গেলাম তারা আমাকে তার কাছে তুলে দিল সে সময় আমি নয় বছরের বালিকা